নমস্কার তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ইত সংজ্ঞা প্রকরণ ইত সংজ্ঞা ইত মানে এক নাম এক নাম কিছু কিছু আরম্ভে আরম্ভ থেকে আমরা পড়ব আর যেহেতু আমরা পড়েছিলাম আগে আমি স্বয়ং আমি আমি কিছু পড়ব আর তাড়াতাড়ি পড়ে বাংলায় কিছু কিছু স্পষ্টি করে এগিয়ে যেতে পারবো হ্যাঁ अत्र इत्संज्ञा नाम का इति अस्माभिः ज्ञास्यते व्याकरणे पाणिनिना यदा किञ्चन मूलरूपं दीयते धातुः प्रत्ययः आदेशः आगमः तदा तस्य मूलरूपस्य नाम उपदेशः उपदेशावस्थायां यानि मूलरूपाणि सन्ति तेषु बहुवारं केचन वर्णाः उपस्थिताः ये प्रक्रियायां लौकिकरूपेषु च न तिष्ठन्ति এর অর্থটা কি যে পরে এক উদাহরণ আমরা দেখব গম ধাতু ঠিক আছে তো গম ধাতু লোকে আমরা বলি গম ধাতু গচ্ছতি লটলকারে আমরা সবাই জানি গচ্ছতি লটলকারে বালকः गच्छति बालकः गृहं गच्छति बालकः पाठशालां गच्छति इत्यादिकम् अस्ति खलु তাহলে गच्छति इति लट्लकारेर রূপের ধাতু কিন্তু গম কিন্তু মূলে গম আমরা বলি না প্রায় আমাদের মধ্যে কেউ কেউ শুনেছে যে মূল রূপ হচ্ছে গমরি গমরি তো রি লোকে কিন্তু থাকি না লোকে মানে দুনিয়াতে সংস্কৃত ভাষা ভাষায় লোক মানে দুনিয়া ঠিক আছে তাহলে দুনিয়া দুনিয়াতে এই যে রি বর্ণটা থাকে না কিন্তু উপদেশ অবস্থায়াম উপদেশে মানে পানিনি যত দিয়েছেন ওর নাম হচ্ছে উপদেশ অষ্টাধ্যায়ী উপদেশ ধাতুপাঠ উপদেশ আর যত রূপগুলো ধাতু প্রত্যয় আদেশ আগম এ সমস্ত কিছু কিন্তু উপদেশ আমরা বলি আর উপদেশ অবস্থায় যে রূপ বাবা যে পানি দিয়েছেন এই যে রূপের নাম উপদেশ উপদেশক রূপ উপদেশে উপদেশ অবস্থাতে উপদেশ অবস্থায় আমরা বলে ঔপদেশিক ঔপদেশিক ধাতু হুম উপদেশের প্রত্যয় ইত্যাদি তাহলে দুনিয়ায় আমরা বলি গম ধাতু কিন্তু ঔপদেশিক ধাতু উপদেশিক হো নাম গমরি ঠিক আছে তাহলে এরকম সব জায়গায় আছে ক্রি ধাতু করতি দুক্রিয়া ক্রীড়াতু দুনিয়ায় দুনিয়াতে আমরা বলি ক্রীড়াতু কিন্তু উপদেশ অবস্থায়াম উপদেশ অবস্থায় দুক্রিয়া द्वितीय परिच्छेद আমি পড়ছি यथा गम धातुः लटि गच्छति उपदेशे अस्य धातोः नाम गम्रि लि इति वर्णः लोके न तिष्ठति प्रक्रियायां तस्य लोपः भवति ये वर्णाः उपदेशे सन्ति परन्तु लोके न तेषां नाम उप अनुबन्धः अपि च तेषां विशिष्टा संज्ञा भवति इत्संज्ञा तर्हि इमे वर्णाः स्वयम् इत्संज्ञकाः इति उच्यन्ते तर्हि गम्रि औपदेशिकधातुः लौकिकधातु दुनियागतधातु गम् उपदेशावस्थायां उप उपदेशावस्थाय जे गम्ली धातु लृ एर इत्संज्ञा ইৎসঙ্গা আর ইৎসঙ্গা অন্য নাম হচ্ছে অনুবন্ধ মানে ইৎসঙ্গিক বর্ণ যার ইৎসঙ্গা হয় ঘ্রি এর নাম হয় অনুবন্ধ অনুবন্ধ আর এর নাম ইত সংজ্ঞা সেজন্যে আমরা বলি যে এল রি বর্ণ অনুবন্ধ অনুবন্ধ অথবা ইৎসংজ্ঞকः ইৎসংজ্ঞকः আর ইৎসংজ্ঞা দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আছে ঠিক আছে পার্থক্যটা কি বলে যেমন যেমন রূপাবন তোমার তুমি আলাদা তোমার নাম আলাদা ঠিক আছে তোমার নাম রূপা আর তুমি আলাদা তাহলে যে যেরকম আমার নাম স্বরূপ হ্যাঁ তো আমার কিন্তু আমি আলাদা তো আমার নাম স্বরূপ আমি স্বরূপ সংজ্ঞক তুমি রূপা সংজ্ঞক তুমি গৌরী संज्ञकः ধৃতি संज्ञकः তোমার নাম ধৃতি তোমার নাম নাম গৌরী তোমার নাম রূপা সেরকম পার্থক্য আছে ওকে এখন আমি আনমিউট করছি ওকে এই সব সমস্ত কিছু যেটা আমি বলেছি এই সমস্ত কিছু স্পষ্ট কিন্তু নাকি রূপাবন বুঝে গেছে হ্যাঁ বুঝেছো ওকে তাহলে এগিয়ে আমি যাচ্ছি হ্যাঁ ओके ताहले तृतीयानुच्छेद इत्संज्ञायाः प्रयोजनं किम् इति चेत् तस्य वर्णस्य इत्संज्ञा तस्य लोपो भवति यस्य चिन्ता इत्संज्ञाः प्रयोजनं किमिति चेत् यस्य वर्णस्य इत्संज्ञा तस्य लोपो भवति केषां केषां वर्णानाम् इत्संज्ञा भवति इति ज्ञायते इत्संज्ञा विधायकसूत्रैः तत्र सप्त सूत्राणि सन्ति मिलित्वा तेषां नाम इत्संज्ञाप्रकरणं पाणिनेः प्रमुखग्रन्थः अष्टाध्यायी इदं प्रकरणम् अष्टाध्याय्याम् एभिः च सप्तभिः सूत्रैः सर्वम् इत्संज्ञाविधायककार्यं सिद्ध्यति प्रथमाध्यायस्य तृतीयपादस्य द्वितीयसूत्रात् आरभ्य अष्टमसूत्रपर्यन्तम् इत्संज्ञाप्रकरणम् এর অর্থটা কি যে যে আমি বলেছিলাম না যে গমরি এটা উপদেশক ধাতু গমরি আর দুনিয়ায় গম তাহলে রি বর্ণ থাকে না রি বর্ণ থাকে না সেজন্যে আমরা বুঝে গেছি যে আমি বলেছিলাম যে রি ইৎসঙ্গক বর্ণ মানে এর ইৎসঙ্গা তো যে যাদের ইৎসঙ্গা তারা থাকে না গমরি ইৎসঙ্গক বর্ণ মানে এর ইৎসঙ্গা হয় আর থাকে না যেখানে যেখানে ইৎসংজ্ঞা হয় যার সে বর্ণটা কিন্তু থাকে না হুম তাহলে তাহলে কার ইৎসংজ্ঞা হয় কার ইৎসংজ্ঞা হয় এটা আমাকে জানতে হবে কেমন করে জানব এখানে এখানে সপ্তসূত্র সপ্তসূত্র আছে হ্যাঁ लिकाचि लिकाचि इति केषां केषां वर्णानाम् इत्संज्ञा भवति इति ज्ञायते इत्संज्ञा विधायकसूत् सूत्रैः तत्र सप्तसूत्राणि सन्ति सात् सूत्र सात् सूत्राचे मिलित्वा तेषां नाम इत्संज्ञाप्रकरणम् अष्टाध्याय्याम् अष्टाध्यायी ग्रन्थे किं चार हज़ार सूत्राचि আছে চার হাজার সূত্র আছে এদের মধ্যে সাত শুধু শুধু সাত সূত্র ইৎসংজ্ঞা সূচকা ইৎসংজ্ঞা সূচকাः তাহলে পাণিনেः प्रमुखग्रन्थः अष्टाध्यायी আমরা জানি इदं प्रकरणम् अष्टाध्याय्याम् इदं प्रकरणं नाम इत्संज्ञाप्रकरणं प्रकरणं नाम सूत्रसङ्ग्रहः মানে প্রকরণ প্রকরণম নাম যে কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে বিষয় নিয়ে মানে এখানে বিষয়টা হচ্ছে ইৎসংজ্ঞা কিন্তু যেমন অনাত্বম মুদন্ন হুম অনাত্বম কোথায় কোথায় অনাত্বম অষ্টাধ্যায়ী এ সবাই সূত্র এক একসাথে আছে এক জায়গায় আর এর এই এই জায়গাটার নাম হচ্ছে নত্ব নাম যে কোনো বিষয় নিয়ে পানি নিয়ে সব সূত্রগুলো একসাথ করে প্রকরণ নাম দিয়ে দেয় তাহলে এখানে সাত সূত্র একসঙ্গে আছে আর যে কোনো বর্ণের যে কোনো বর্ণের ইৎসঙ্গা হয় এই সপ্তসূত্র দ্বারা কিন্তু হয় এছাড়া আর কিছু নেই ঠিক আছে অষ্টম সূত্র বলে যে যার ইৎসঙ্গা তার লোপ হ্যাঁ ওকে তাহলে এখান থেকে আমরা পড়ব একসঙ্গে ওকে এখান পর্যন্ত স্পষ্ট হয়ে গেল তো যে কোনো যে কোনো জিজ্ঞেস গরিবন রূপাবন তৃতীবন ওকে তাহলে তৃতীবন এখান থেকে পড়তে চাও অনুনাসিকাহ স্বরাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন अनुनासिकः स्वरः उपदेशे नाम पाणिनिः मूलधातुषु मूलप्रत्ययेषु मूलदे मूलादेशेषु मूलागमेषु च केचन स्वराः अनुनासिकाः अनुनासिकः स्वरः नाम यस्मिन् अति अनुनासिक इति अनुनासिकचिह्नम् अस्ति এখানে কি আছে এক अस्माकम् आधुनिकयुगे इदं विज्ञानं लुप्तम् अतः स्वरविषये अस्माकं क्लेशः स्वरविज्ञानस्य अभावे धातुकोशेषु अनुनासिकचिह्नानि न दत्तानि किन्तु पाणिनेः सूत्रेषु अनुनासिकस्वराणां प्रयोगे प्रयोगो भवति यथा उपदेशे अजनुनासिक इति इति प्रथमम् इत्संज्ञाविधायकं सूत्रम् उपदेश अवस्थायां यः अत् अनुनासिकः अस्ति तस्य इत्संज्ञा भवति अनेन सूत्रेण আমরা এতদিন এতদিন পর্যন্ত জেনেছি যে যে যেটা ইৎসঙ্গ হয় সেটা লোপ পায় এবারে কার কার ইৎসঙ্গ হবে সেরকম আটটা সূত্র আছে সেগুলো আমরা একে একে পড়বো তো উপদেশে মানে হলো যে পানি শোনা যাচ্ছে না আবার জীবন আর হ্যাঁ, চতুর্থ কে মানে এক মিনিট আর চতুর্থ কে এসে গেছে দেবাশিস દિલજીતભાઈ ওকে સ્વાગત ઓકે દિલજીભાઈ બોલો উপদেশ মানে পানিনির মূল প্রাণীকৃত যে মূল ধাতু বা মূল প্রত্যয় তারপরে মূল আদেশ মূল আগম এগুলিতে কিছু স্বর অনুনাসী অনুনাসিক স্বর তাদের বলে যাদের যাদের স্বরবর্ণে অনুনাসিক চন্দ্রবিন্দু এই অনুনাসিক চিহ্নটি থাকে ধাতু কোষে দেখা যায় যে ধাতু কিন্তু আমরা সাধারণভাবে ধাতু কোষে দেখতে পাই যে ধাতুতে কোনো অনুনাসিক চিহ্ন থাকে না তাহলে এটার কি মানে এই অনুনাসিক চিহ্নের আসলে প্রাচীনকালে একটি সম্পূর্ণ সহবিজ্ঞান ছিল যেটা আধুনিক যুগে লুপ্ত হয়েছে এই স্বরবিজ্ঞানের অভাবে ধাতু কোষে আর অনুনাসিক চিহ্ন দেখা যায় না কিন্তু পাণিনির সূত্রগুলিতে আহ অনুনাসিক স্বরের প্রয়োগ দেখা যায়। যেমন আহ উপদেশে আদনুনাসিকা ইট যেমন এই সূত্রটাতে মানে উপদেশে অজনাসিক ইট এই সূত্রতে এই সূত্রটি হলো ইৎসংজ্ঞা বিধায়ক সূত্র এই সূত্রটির অর্থ হলো যে উপদেশে অবস্থিত অর্থ অনুনাসিক হয় এবং এই সূত্র দ্বারা সেই অনুনাসিক অর্থের ঈদসংজ্ঞা হয় হ্যাঁ, ঠিক আছে খুবই ভালো হ্যাঁ তাহলে এখানে স্পষ্ট স্পষ্ট হয়ে গেল গরিব বুঝে বুঝে গেছে তো বোধ হয়ে গেছে যে কোনো জিজ্ঞাস <clears throat> গরিবন রূপাবন Okay. Okay. তাহলে আমরা এগিয়ে যাব। ডিভাইসিস বাই পোর্টাল কেস ওয়ারা হানুন আজগা। হ্যাঁ। কি বলেন? কোথায় কোথায় পর্যন্ত আমরা পেয়েছি তুমি দেখছো? কেশ্বরাহ অনুনাসিকাহ ইতি বিজ্ঞান কেশ্বরাহ অনুনাসিকাহ ইতি বিজ্ঞানম পড়তে চাও আচ্ছা বলবো আমি হ্যাঁ হ্যাঁ के स्वराः अनुनासिकाः इति विज्ञानं यदा अस्माकं सविधे नास्ति অর্থাৎ কিছু কিছু স্বর যেগুলো অনুনাসিক এইরকম বিজ্ঞান যখন আমাদের কাছে থাকে না তদা সে সে প্রয়োগম কথম করতুম শক্নুয়ামহ তখন এই ধরনের সূত্রের প্রয়োগ কিভাবে করতে পারবো বয়ম ফলম দৃষ্ট অনুমানম কুর্মহ যত্র অনুনাসিক আমরা ফলটি দেখে অর্থাৎ যেটা কাজ হচ্ছে সেই কাজটি দেখে আমরা অনুমান করতে পারি যেটা অনুনাসিক চিহ্ন হতে পারে যত্র মূল ধাতু কশ্চন স্বরः আসিত যত লৌকিক ধাতু নাস্তি হ্যাঁ যেখানে মূল ধাতুতে কিছু স্বর ছিল যেগুলো লৌকিক ধাতুতে নেই তত অবগম্যতে যত স্বরः অনুনাসিক আসিত সেখানে বুঝতে হবে বা বোঝা যাবে যে সেগুলো অনুনাসিক ছিল अतः उपदेशे अजनुनासिक इति सूत्रेण तस्य लोपः जातः তাই উপদেশে অজনুনাসিক এই সূত্র অনুসারে সেটার লোপ হয় যথা গম্ভীর ধাতু ধাতু যেমন গম্ভীর ধাতু अत्र लृ इति अच्वर्णः उपदेश उप ঔপদেশিক ধাতু অস্তি এখানে গমড্রি এখানে লৃ এটা অচবর্ণ এবং ঔপদেশিক ধাতু অর্থাৎ পাননীকৃত যে ঔপদেশিক ধাতু আছে উপদেশ বলা হয়েছে সেই উপদেশ আর সেই ধাতুর অন্তর্গত লৌকিক ধাতু চ নাস্তি কিন্তু লৌকিক ধাতু নয় অতः তস্য লোপः জাতः স্যাৎ তাই তার লোপ হয় এই পূর্বের যে সূত্রের গণনা বলা হয়েছে সেই অনুসারে অনন্য বুদ্ধিতে ইয়াত লৃ ইতি আছে বর্ণः অনুনাসিকः अपि च औपदेशे अजनुनासिक इति সূত্রেণ তস্য ইত সংজ্ঞা ভবতি এর থেকে বোঝা যায় যে ড্রি এটা একটা আচ বর্ণ জাত অনুনাসিক বর্ণ এবং উপদেশে অজনুনাসিক এই সূত্রে দ্বারা এর ইত সংজ্ঞা হয় তদা अन्यत् सूत्रमस्ति तस्य लोपः येन इत् संज्ञ সংজ্ঞকবর্ণানাম লোপः ভবতি তখন অন্য অন্য একটা সূত্র তস্য লোপ এই সূত্রের দ্বারা ওই ইত সংজ্ঞক বর্ণগুলি লোপ হয় তর্হি তস্য লোপः ইত্যনেন লোপ লৃ লোপः তাই লোপ তস্য লোপ এই সূত্রের দ্বারা ঋ গম এর ড্রুইটা লোপ পাচ্ছে গম ইতি অবশিষ্যতে গম এই ধাতুর মূল ধাতুটা থাকছে হ্যাঁ, ঠিক খুবই ভালো গরিবন বুঝেছি বুঝেছ তো গরিবন গরিবন আছো হ্যাঁ, রূপাবন আচ্ছা। হ্যাঁ, তুমি তোমার মানে স্পষ্ট হয়ে গেছে কি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু বলো কি কি বুঝেছো এই যে দেবশিস ভাই বলেছে এখন তুমি তুমি কি বুঝেছো উপদেশে অজনাসিক সূত্র দ্বারা অজনাসিক ইত এই সূত্রের দ্বারা উপদেশে বিদ্যমান যে অজ তার লোপ ঈদ সংজ্ঞা হয় এবং তস্যলোপহ দ্বারা তার লোপ হয় ঠিক আছে ভালো আর অন্য ব্যাপারে যে গমরি এখানে রি বর্ণ বর্ণ কিন্তু সাধারণ সাধারণত কোষে লেখা হয় না অনুনাসিক চিহ্ন মানে চন্দ্রবিন্দু থাকে না কারণ লুপ্ত হয়ে গেছে বিজ্ঞান প্রাচীনকাল ছিল কিন্তু এখন নেই তাহলে আমরা কেমন করে জানি যে এই গম্বরি ধাতুতে লৃ অনুনাসিক কেমন করে জানবো কারণ ওটা মানে আগে ছিল কিন্তু এখন প্রয়োগ হয় না তার তো হ্যাঁ প্রয়োগ হয় না তো প্রয়োগ না হওয়ার কারণে আমরা অন্ধকারে আছি আমরা কেমন করে জানবো যে গমরি লি আনুনাসিক বর্ণ কেমন করে জানি লোকে যেহেতু গম দেখা যায় তাই বুঝবো যদি এটা লোপ হয়েছে আর লোপ হয়েছে উপদেশে অজনী নাসিক হিত এই সূত্রের দ্বারা এই সূত্রের দ্বারাই হতে পারে অতः হ্যাঁ হ্যাঁ ফলম দৃষ্টা ফলম দৃষ্টা আবার আবার বলো হ্যাঁ ফলন দৃষ্টুয়া মানে হলো ফলটা হচ্ছে গম এই গম এই ধাতুটাকে দেখে আমরা বুঝতে পারছি যে এখানে লিকারে লোপ হয়েছে মানে মূল ধাতুতে লি আছে উপদেশক মানে অষ্টাধ্যায় হ্যাঁ। ধাতু পাঠে লি আছে গমরি হ্যাঁ। পানিনি গমরি দিয়েছে আর কিন্তু পৃথিবীতে মানে লোক দুনিয়াতে গম আমরা বলি আমরা গমরি বলি না গম তাহলে মূলে গমরি ছিল এখন শুধু গম বলে চলে গেল লুপ্ত হয়ে গেল তাহলে লুপ্ত হয়ে গেলে তো কেমন করে হলো কেমন করে হলো বলে অনুনাশিক হওয়া হওয়া দরকার রি বর্ণ আনুনাসিক না হলে লুপ্ত হওয়ার কোনো রাস্তা নেই কোনো মার্গ নেই সেজন্যে আনুনাসিক আনুনাসিক চিহ্ন অবশ্যই আছে আর যার ফলে উপদেশে আচ অনুনাসিক এই সূত্র দ্বারা লোপ হবে যে যে কোনো স্বর বর্ণ আছে এর কোনো শুধু একটি সূত্র আছে উপদেশে আচ অনুনাসিক সূত্র আছে সামনে লেখা আছে উপদেশে মূলে উপদেশে আচ বর্ণ অনুনাসিক হলে এর ইত সংজ্ঞা হয় তাহলে শুধু এক রাস্তা আছে বর্ণের লোপ করানোর জন্য শুধু এক রাস্তা আছে এই রাস্তাটা মানে উপদেশে আচ নাসিকা ইট তাহলে সেই জন্য আমরা জানি যে ফলম দৃষ্টা ফলম দৃষ্টা মানে গম ধাতুতে নেই মূলে ছিল তো কেমন করে মানে লোপ হয়ে গেল কেমন করে লোপ হয়ে গেল এই সূত্র দ্বারা এই সূত্র দ্বারা হলে অনুনাসিক হলে হলেই सम्भव সম্ভব হ্যাঁ সেজন্য আমরা জানি যে এই লি লি বর্ণ কি অনুনাসক প্রবন স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ, তাহলে আমরা এগিয়ে যাবো দেবাশিস ভাই আগে পরে পরে এগিয়ে যাওয়া তারি দেবাশিস ভাই কুতচিত ঠিক আছে দৃষ্টিবন পড়ো कुत्रचित् स्वरस्य उत्सङ्गा प्राप्तिः भवति अपरेण सूत्रेण यदा स्वरः अन्येन वर्णेन सह विशिष्टः वर्णसमूहः भवति কোথাও কোথাও षडे হৃদসংজ্ঞা প্রাপ্তি হয় অপসূত্রের দ্বারা যেখানে স্বর অন্য বর্ণের সঙ্গে মিলিত হয়ে বিশিষ্ট বর্ণে পরিণত হয় यथा दूतचास् इत्यस्मिन् दकारे স্বাহ উকারহ অনুনাসিকহ নাস্তি যেমন বিতচস এখানে ডকার উত্তরবর্তী যে উকার আছে মানে সেই উকার অনুনাসিকও নয় সেই উকারটা অনুনাসিক নয় তত্র দু ইত্যেব বর্ণসমূহ সেখানে দু এটি একটি বর্ণসমূহ অথবা এতাদৃশং বিশিষ্টম ইৎসঙ্গকার্যমপি প্রদর্শ্যতে নিচে এরকম বিশিষ্ট ইৎসঙ্গ কার্য কার্যগুলো দেখানো হয়েছে হ্যাঁ ঠিক আছে ইৎসঙ্গা প্রকারণে মানে মানে মানে এই যে কেন কেন বলা দরকার ছিল এখানে এই যে উদাহরণ কেন কেন দরকার ছিল কারণ এখানে যেহেতু ডু আছে এখানে যে উকার সেটাকে তো আমরা মানে এই উকার মানে উকার রূপ যে অট আছে সেটাকে তো আমরা অনুনাসিক ধরে নিতে পারি কিন্তু এখানে এখানে উকারটা অনুনাসিক নয় এখানে দু এটি একটি বর্ণসমূহ এবং এটার ঈদ সংজ্ঞা অন্য কোনো সূত্র দ্বারা হবে এই অন্য কোনো সূত্রের অবতারণা করার জন্য এই ধরনটা তুলে ধরেছে হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে ভালো মানে উপর আমরা বলেছিলাম যে যে কোনো স্বরণবর্ণ স্বরবর্ণ আনুনাসিক হলেই এর সংজ্ঞা হয় কিন্তু কোথাও কোথাও আনুনাসিক না হলেও এর ইৎসংজ্ঞা হয় কেন কারণ মাঝে মাঝে অন্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে একসাথে হওয়ার কারণে এর ইৎসঙ্গা হয় একা থাকলে কিন্তু একা থাকলে যতক্ষণ একা থাকলে যেমন গম্ভীর অন্য ব্যঞ্জনের সঙ্গে না থাকলে এরকম হতে পারে না মানে ইৎসংজ্ঞা সমূহ ইৎসঙ্গা সমূহ যখন হয় তখন আনুনাসিক না হলেও ইৎসঙ্গা হতে পারে হয় মাঝে মাঝে হয় যেমন ডু পচাস ডু এই বর্ণ সংগ্রহা বর্ণসমূহ এর ইৎসঙ্গা হয় কিন্তু গম্বরি লি একা শুধু এখানে গম্বরিতে শুধু লি বর্ণের ইৎসঙ্গা হয় সেজন্য শুধু অনুনাশক মার্গ দ্বারা হতে পারে হয়তো ওকে তাহলে পরে হ্যাঁ দেবশিস ভাই আছো আর কেউ এসেছে হ্যাঁ বলো বলছি স্যার এটা আরেকবার বলুন যে মানে বর্ণ ওই যে দু শব্দের অনুনাসিক না হলে দু এই হস্যকারের অনুনাসিক না হলেও যে তার লোপ হচ্ছে তার কারণটা আরেকবার বলুন হ্যাঁ হ্যাঁ পরে গিয়ে আর আরো স্পষ্ট হবে যখন আমরা এর সূত্র দেখব কিন্তু একসঙ্গে হওয়ার কারণে ড এখানে মূর্ধন্য ড তো মূর্ধন্য ড মানে এখানে দুপচাশ দুপচাশ দেখো দেখো দুপচাশ এখানে আসলে পচাতি মাতা পচাতি পচ ধাতু জানো হ্যাঁ, জানো তো পচাতি হ্যাঁ।, হ্যাঁ তো এখানে দুনিয়ায় দুনিয়ায় ধাতু হয় পচ উপদেশ অবস্থায় ডুপচাস তো এখানে চকার উত্তরবর্তী না এখানে চারটি বর্ণ এর সংজ্ঞা হয় দু চকারোত্তরবর্তী আ আর কেমন করে এগিয়ে পরে আমরা দেখব কিন্তু এখানে শুধু বুঝতে হবে যে উকারটি ডকারের সাথে হওয়ার কারণে অনুনাসিক না হলেও এর ইৎসংজ্ঞা হয় বর্ণসমূহ বলে যেখানে বর্ণসমূহ হয় ওখানে স্বরবর্ণের অনুনাসিক দরকার নেই কিন্তু যেমন পঁচাশ এখানে চা উত্তরবর্তী আকার আছে মানে স স আলাদা স চলে যাবে আলাদা কিন্তু এই চ উত্তরবর্তী ইহা আ যে অকার সেটা আলাদা চলে যাবে স আলাদা চলে যাবে ড আর উ একসঙ্গে চলে যাবে একসঙ্গে বলে উ অনুনাসিক না হলেও এর সংজ্ঞা হয় কারণ ড আর উ মিলে এর উৎসঙ্গা উৎসঙ্গা হয় সকার এর আলাদা সংজ্ঞা হয় চলে যাবে আর চকার উত্তরবর্তী যে অ সেটা আলাদা মানে একা এর সংজ্ঞা হয় কারণে এর চিহ্ন হবে পরে গিয়ে স্পষ্ট হয়ে যাবে হ্যাঁ ওকে তাহলে গরিবন আছো এই চারজন আছে দেবাশিস ভাই বোন রূপা বোন আর চতুর্থ কে হ্যাঁ, হ্যাঁ পলাশ ভাই তাহলে পলাশ ভাই এই যে বিষয়টা চলছে তুমি বুঝছো না স্যার আমি তো একটু আগে এলাম বুঝতে পারিনি ওকে সময়ে সময়ে আসতে হবে না আমরা শুরু থেকেই আমরা করেছি কিন্তু তুমি ওকে <laughs> মানে সময় আসতে হবে কেমন করে বার হবে ওকে আমি কি করব তোমার জন্য এখন এর সঙ্গে মানে কি জানো আমি পরে দেখুন ওকে হ্যাঁ ওই সংজ্ঞা জানি লোভ হয় মানে হলন্ত ধাতু ওকে ওকে কিছু কিছু জানো আমি আমি তাড়াতাড়ি বলছি হ্যাঁ তাড়াতাড়ি এ যে যে মানে লোকে রূপ আছে ধাতু প্রত্যয় ইত্যাদি আর পানিনি দ্বারা যেটা মূল রূপ হয় এর নাম হচ্ছে উপদেশক রূপ উপদেশ অবস্থাতে উপদেশ অবস্থায় যে মূল মূল রূপ এর নাম হচ্ছে উপদেশ উপদেশক রূপ হ্যাঁ তো আমি আমরা দেখছি যে যে যে ভাগটি মূলে আছে কিন্তু পৃথিবী মানে দুনিয়ায় নেই এর নাম হচ্ছে অনুবন্ধ আর ইৎসঙ্গা এর ইৎসঙ্গা হয় আর এই বর্ণ স্বয়ং ইৎসঙ্গা কাহা অথবা অনুবন্ধ তো ওটা থাকে না যেমন গমরি থাকে না আর যেখানে যেখানে সেই যার ইৎসঙ্গা হয় স্বর হলে স্বর স্বর হলে এর কিছু চিহ্ন হওয়ার দরকার এর উপর আসলে চন্দ্রবিন্দু থাকে বলে অনুনাসক বর্ণ সেজন্য সূত্র লেখা আছে এখানে উপদেশে আচ অনুনাসকা ইট উপদেশ অবস্থায় যে আচ বর্ণ স্বর বর্ণ এর অনুনাসিক চিহ্ন থাকলে এর ইৎসঙ্গা হয় মাঝে মাঝে ইৎসংজ্ঞা না থাকলেও সুবর্ণ বর্ণের ইৎসংজ্ঞা হয় যেমন ডুপচাস ডু এখানে ডু বর্ণ সংগ্রহ বলে একসঙ্গে ইৎসংজ্ঞা হয় সেই জন্যে উ চন্দ্রবিন্দু না থাকলেও অনুনাসিক না হলেও ইৎসংজ্ঞা হয় কিন্তু সাধারণত মানে এক একা যে কোনো স্বর একা এর ইৎসংজ্ঞা তখন হতে পারে যখন এর উপর চন্দ্রবিন্দু রয়েছে মানে অনুনাসিক চিহ্ন হম প্রকাশ ভাই বুঝেছ হ্যাঁ একটু ক্লিয়ার হয়েছে ওকে তাহলে আমরা এগিয়ে যাব দৃষ্টিবন পড়ো তর্হি তর্হি तर्हि ইৎসংজ্ঞাপ্রকরণে সপ্তসূত্রাণি সন্তি তাহলে ঈদ সংজ্ঞা প্রকরণে সাতটি সূত্র আছে অষ্টাধ্যায়াম চতুঃসহস্রাং সূত্রাণি কিন্তু তেসু কেবলাং সপ্তভিহি ঈদ সংজ্ঞা বিধীয়তে অষ্টাধ্যায়ীতে চার হাজার সূত্র আছে কিন্তু তাদের মধ্যে কেবল সাতটি সূত্র ঈদ সংজ্ঞা বিধান করে সপ্ত সূত্রাণি জ্ঞেয়ান্তে চেত সর্বম প্রকরণাং প্রকরণং জ্ঞেয়াতে অতএব সাতটি সূত্র জানা হলে আমরা সব ইচ্ছাঙ্গা প্রকরণগুলি জেনে যাব জানা যায় ইমানি চ সপ্ত পানি পাণিনিনা সৌকার্যার্থম একত্র স্থাপিতানি এই সাতটি সূত্র পাণিনি একত্রে স্থাপিত করেছেন সৌকার্যার্থম মানে স্যার মানে সুবিধার জন্য আচ্ছা সুবিধার জন্য একত্রে স্থাপন করেছেন সপ্তশু সূত্রেষু চত্বারি সূত্রাণি সর্বেষু উপদেশেষু প্রযোজ্যন্তে সাতটি সূত্রের মধ্যে চারটি সূত্র সব উপদেশেই প্রযোজ্য হয় ধাতুষু প্রত্যয়েষু চ ধাতু এবং প্রত্যয়েষু त्रीणि केवलं प्रत्ययेषु एव प्रयुज्यन्ते न ধাতুষু তিনটি সূত্র কেবল প্রত্যয়ে প্রযোজ্য হয় किन्तु धापित नय् अत्र प्रत्ययः ইত্যাদিন প্রত্যয়াহ আদেশः আগমः ত্রয়ানামপি গ্রহণম এখানে প্রত্যয়ের দ্বারা প্রত্যয় আদেশ আগম এই তিনটিকেই গ্রহণ করা হবে ওকে দুটো অনুচ্ছেদ তুমি পড়েছ এখানে সাত সূত্র দ্বারা সাত সূত্র দ্বারা এ সংজ্ঞা সংজ্ঞা नामकरण હોય હમ આર હા સાત સપ્તસૂત્રાની उच्चारण ज्ञायन्ते इति उच्चारणं भवेत् ज्ञायन्ते सप्तसूत्राणि ज्ञायन्ते चेत् सर्वम् इत्संज्ञाप्रकरणं ज्ञायते इमानि च सप्तसूत्रा सूत्राणि पाणिना नाम सुकर सुकरं सु करं सुकरं नाम सुलभं सुकरं तस्य भावः होय सौकर्यं सौकर्यजन्ये सौकर्यार्थं सुविधाजन्ये सौकर्यार्थम् एकत्र स्थापितानि मिलित्वा एक जायगाय सात सूत्र रोए सात सूत्र मध्य चार सूत्र सवार्जन्ये सर्वेषु उपदेशेषु प्रयुज्यन्ते धातुषु प्रत्ययेषु च त्रीणि केवलं प्रत्ययेषु एवं एव प्रयुज्यन्ते न धातुषु তাহলে এখন আমরা সাত সূত্র আমরা দেখব প্রথম চারটি সবার জন্যে আর দ্বিতীয় তিনটে এই যে তিনটে সাত মানে সাত মধ্যে সাত মধ্যে এক দুই তিন চার সবার জন্যে ধাতুর জন্যে প্রত্যয়ের জন্যে আগম জন্যে আর কিন্তু পাঁচ ছয় সাত চার যেটা শেষে আছে সেটা ধাতু জন্য নয় হম ওকে তাহলে প্রথম সূত্র আমরা দেখব হ্যাঁ প্রলাশ ভাই পড়ো এৎসঙ্গে অপকরণম চত্বারি উপদেশ অবস্থায়াম সর্বেষু ধাতুষু প্রত্যয়েষু আদেশেষু আগমেষু মানে চারটি সূত্র উপদেশ অবস্থায় সর্বেষু রূপে মানে সমস্ত রূপে যেমন ধাতুর মধ্যে প্রত্যয়ের মধ্যে আদেশ আগম এগুলোর মধ্যে হয় হ্যাঁ, ঠিক আছে সূত্রের ঠিক আছে ভালো প্রথম সূত্রটি উপদেশে অজনুনা আশিকা উপদেশে ধাতু ধাতু প্রত্যয়ে আদেশে আগমে কচ বর্ণ অনুনাসিক চেত মানে বলছে উপদেশে মানে ধাতুতে প্রত্যয়ে আদেশ আগমে অচ বর্ণ অনুনাসিক চেত মানে অচ বর্ণ ও অনুনাসিক বর্ণ তস্য ভবতি তার সংজ্ঞা হয় উপদেশে সপ্তম্যন্তম অথ প্রথমান্ত্যম অনুনাসিক প্রথমান্ত্যম ইট প্রথমান্ত্যম অনেক ইদম সূত্রম সূত্রম সূত্রম স্বয়ং সম্পূর্ণ উপদেশ অথ অনুনাসিক ইট কি বুঝেছো এই শেষের বুঝতে পারিনি একটু বলে দিন কোনটা আচ্ছা ওকে এখানে যে কোনো সূত্র আমি ইন্টারনেটে আমি রেখেছি সূত্র মানে উপদেশে ইট লেখা আছে তারপরে প্রথম বাক্য হবে এর অর্থ ব্যাখ্যা আর তারপরে যদি সমাস রয়েছে তারপরে সমাস বিগ্রহ বাক্যম দেওয়া হবে এখানে নেই তারপরে প্রত্যেক প্রত্যেক পদের বিভক্তি উপদেশে সপ্তম্যন্তম মানে সপ্তমী বিভক্তি উপদেশে সূত্রতে সূত্রে সূত্রে যে সূত্রে যে উপদেশ শব্দ আছে উপদেশে এটা সপ্তমী বিভক্তি হম पच् प्रथमान्तं माने प्रथमा विभक्ति अनुनासिकः प्रथमान्तं प्रथमा विभक्तिः इत् सप्तम्यन्तम् इत् প্রথমান্তম নাম প্রথমা বিভক্তি হ্যাঁ তো আমরা দেখেছি আগে থেকে যে প্রথমান্তম প্রথমান্তম হলে প্রথমান্তম হলে আদেশः আগমः अथवा नामकरणम् এটা মানে অষ্টাধ্যায়্যাম বিভক্তিনাম বিশিষ্ট অর্থ হয় সাধারণত দুনিয়ায় যে যে বিভক্তি হয় বিভক্তি অর্থ সেটা আলাদা আর সূত্রগুলোতে অর্থটা আলাদা হ্যাঁ তো যেমন সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি পৃথিবী মানে দুনিয়ায় সাধারণ অর্থ হচ্ছে অধিকরণ गृहं गृहे बालकः कुत्र अस्ति बालकः गृहे अस्ति बालकः कुत्र गृहे गृहं बालकस्य अधिकरणं बोले सप्तमी विभक्तिः तर्हि बालकः गृहे किन्तु सूत्र साधारणतो साधारणतो सूत्र হলে সপ্তমী বিভক্তি মানে কি মানে পূর্ব কার্যম পঞ্চমী বিভক্তি মানে পর কার্যম সপ্তমী বিভক্তি মানে পূর্ব পূর্ব কার্যম এটা আমরা দেখেছি আগে কিন্তু মাঝে মাঝে এই সপ্তমী ভক্তি বিষয় বিষয় সপ্তমী দুনিয়ায় বিষয় সপ্তমী হয় অধিকরণ সপ্তমী অথবা বিষয় সপ্তমী যেমন আমার व्याकरणे अभिरुचिः अस्ति আমার मम मम व्याकरणे अभिरुचिः अस्ति एकाने व्याकरणे सप्तमीविभक्तिः किन्तु अधिकरणार्थे न नास्ति अपि तु विषयसप्तमी माने व्याकरणस्य विषये मम अभिरुचिः वर्तते व्याकरणस्य विषये अस्मिन् अर्थे व्याकरणे मम व्याकरणे अभिरुचिः अभिरुचिः अस्ति हम्म? विषयसप्तमी तो सूत्रगुलो ते सप्तमी माने पूर्वकार्य किन्तु एकानि विषयसप्तमी उपदेश उपदेशस्य विषये उपदेशस्य विषये उपदेशस्य सम्बन्धे प्रसङ्गे हम्म? এখানে अच् अनुनासिकः एत् तीन तीनेर् ओ প্রথমাবিভক্তিকত্বম প্রথমাবিভক্তি अच् अनुनासिकः इत् এখানে আদেশः নয় আদেশ নয় আগম নয় কিন্তু নামকরণম যে আচ অনুনাসিক হয় যে অনুনাসিক সেটা ইট এর ইট সংজ্ঞা হয় সেটা ইট সংজ্ঞা হয় হুম বিদেশে আর নাচকা ইট এটা নামকরণ একই রকমের সূত্র নাম নামকরণ হয় এটা বিধি সূত্র নয় যে কোনো কাজ সেরকম কাজ নেই কাজ মানে আদেশ আগম লোভ এই সমস্ত কিছু নেই কিন্তু শুধু নামকরণ নামকরণ হচ্ছে সেজন্য প্রথমা ব্যক্তি হ্যাঁ? হ্যাঁ? উপদেশ বিষয়ে উপদেশ বিষয়ে উপদেশ বিষয়ে উপদেশ প্রসঙ্গে যে আজ অনুনাসিক বর্ণ এর সঙ্গে হয় নামকরণ প্রকাশভাই বুঝেছ হ্যাঁ ওকে এখন কে কে আছে দ্বিতীয় বোন আছে পলাশ ভাই আছে গরিব বোন আছো ভগবান আছো হ্যাঁ বলো বলো কি কি আছে রূপবন আছো হ্যাঁ, ওকে গরিবন দেবাশিস ভাই দেবাশিস ভাই আছে চারজন আছে লেখা আছে পলাশ ভাই ধৃতি বন রূপা বন আর চতুর্থ কে হরিওম দেবাশিস ভাই ওকে যা হোক আমরা এগিয়ে যাব ওকে রূপা বন পড়তে চাও হলান্তিয়াম হ্যাঁ আমি শুনিনি হ্যাঁ চেষ্টা করছি আমি না না কিন্তু ফোন ফোন কাছে মুখে থাকে কাছে থাকতে হবে এখন শোনা যাচ্ছে না সে শুনতে পাচ্ছেন এবার এখন এখন হ্যাঁ হলন্ত্যম हलन्त्यम् उपदेशस्य अन्ते हल् वर्णः अस्ति चेत् तस्य हलः वर्णस्य इत्संज्ञा भवति মানে উপদেশের অন্তে যে হল বর্ণ থাকে তার মানে ব্যঞ্জন বর্ণ থাকে তার ঈদ সংজ্ঞা হয় সেই ব্যঞ্জন বর্ণের ঈদ সংজ্ঞা হয় হল প্রথমান্ত্যম অন্ত্যম প্রথমান্ত্যম দ্বিপদম ইদম সূত্রম বুঝলাম না আমি অনুবৃত্তি সহিত সূত্রম উপদেশে অন্তম হল ইচ্ছেদ মানে ইট শুধু মানে বিভক্তি শুধু শুধু বিভক্তি প্রথমান্তম মানে হল হল শব্দের শেষে প্রথমা বিভক্তি আছে অন্তিম শব্দের শেষে আত্মাবিভক্তি আর শুধু দুটো দুই পদ সূত্রে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাল আর অন্তিম শুধু দুটো আছে সহিত সহিত সূত্র মানে বুঝেছো মানে সূত্রে কি কি অনুবৃত্তি হয়েছে সেটা বোঝাচ্ছে তো হ্যাঁ মানে সূত্রে শুধু দুটো পদ আছে হল আর অন্তিম হ্যাঁ কিন্তু এই বাক্য মানে সম্পূর্ণ বাক্য রূপে আমরা আমি দিয়েছি এখানে উপদেশে অন্ত্যম হল ইত তো হল আর অন্ত্যম এই সূত্রে আছে সোজা আচ্ছা। কিন্তু এছাড়া আর দুটো শব্দ এখন এখানে আছে উপদেশে আর ইত হ্যাঁ তো এটা আসলে উপদেশে আচরণ আজকে সূত্র সংখ্যা দেখো এক তিন দো এক তিন দুই দেখছো এক তিন দুই হ্যাঁ, এক তিন দুই মানে কি তুমি জানো একটি মানে তিনটে সংখ্যা আছে এক তিন দো প্রভাস ভাই জানো হ্যাঁ স্যার এক বিন্দু এটা হচ্ছে প্রথম অধ্যায়ে পানিনি অষ্টাধ্যায়ীতে প্রথম অধ্যায়ে তৃতীয় পাদের দ্বিতীয় সূত্র এখন হ্যাঁ মানে অষ্টাধ্যায় গ্রন্থে কত অধ্যায় আছে প্রথম অধ্যায়ে মানে, তৃতীয় পদের দ্বিতীয় আমি বুঝছি আমি আমি বলি আমি বলছি পুরো পুরো গ্রন্থে কত অধ্যায় রয়েছে ভাই জানো না না না না আমি আমি বলছি যে পুরো গ্রন্থে গ্রন্থ নাম গ্রন্থের হ্যাঁ। নাম অষ্টাধ্যায়ী এই বইয়ে এই বইয়ে কত কত কত অধ্যায় আছে এই সূত্র না এই সূত্র না সূত্র সূত্র মানে এটা নয় আমি আমি মানে আটটা অধ্যায় আছে হ্যাঁ আর প্রত্যেক অধ্যায়ের কত পাদ আছে চারটে করে পাদ আছে হ্যাঁ হ্যাঁ তো তো রূপাবন এখানে যে যে কোনো সূত্র তিনটে সংখ্যা আছে এক তিন দুই আর হলান্তিয়াম এক তিন তিন এক তিন তিন দেখছো এক তিন তিন হ্যাঁ। তো প্রথম সংখ্যা মানে অধ্যায় সংখ্যা আট आठ अध्याय रहे ग्रंथे तो प्रथम संख्या माने प्रथम अध्याय और प्रथम प्रत्येक अध्याय मध्य चार पद पद रही हाँ चार हाँ तो एखने उपदेश आचुनाश का एक प्रथमाध्याय प्रथमा प्रथमाध्याय হ্যাঁ, হ্যাঁ, আর প্রথম অধ্যায়ে তৃতীয় পদে তিন নম্বর সূত্র তিন নম্বর মানে উপদেশে আজকে দু নম্বর হলান্তিয়ম তিন হ্যাঁ। নম্বর মানে পরের সূত্র তো হ্যাঁ সেই জন্য আমি আমি আমি সেদিন আমি বলেছিলাম যে শ্যাম শ্যাম বলছি আমি বাজার যাচ্ছি আর রাম বলছি আমিও আমিও শুনে আমি তখন আমরা তখন বুঝতে পারবো যখন শ্যামের কথা আমি শুনেছি যে আমি বাজার যাচ্ছি আমিও শুনে আমি বুঝছি আমি আমি ফুর্তি করছি যে আমিও বাজার যাচ্ছি বাজার যাচ্ছি অজ্জ কি বলবো অজ্জ উজ্জ উজ্জ উজ্জ হ্যাঁ, মানে কি মানে, মানে কর্তা ওখানে উপস্থিত থাকবে না কিন্তু বোঝাচ্ছে হ্যাঁ মানে আমি বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি এখানে কর্তা বোঝানো হচ্ছে না কিন্তু এটা আছে লুপ মানে লুপ্ত হয়ে আছে লুপ্ত হ্যাঁ লুপ্ত নয় মানে আমি বলিনি কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পূজ্য তো আমিও রাম বলছে আমিও আমিও কি আমিও বাজা যাচ্ছি হ্যাঁ তো এখানে সেই রকম আছে যে হলান্তিয়াম সূত্র বলছে হল অন্ত্যম কিন্তু উপদেশে আর জন্য আছে এত সূত্র থেকে উপদেশে আর এত আসছে উত্তি করার জন্য অর্থটি হুম রূপাপন বুঝেছ হ্যাঁ, কি বলো রূপাপন বলো কি বলেছি কি না হ্যাঁ স্যার বুঝেছি আছে কিন্তু তো কি বলতে না পারছো না তো তুমি বলো এটা কোনো জটিলতা নেই এখানে উজ্জ্ব কি উজ্জ্ব আছে আর ঠিক আছে ধৃতিবন বলো আচ্ছা। তারপরে রূপাবন বলবে হ্যাঁ এখানে উচ্চ আছে উপদেশে আর ঈদ মানেটা কি আমি এই সূত্রতে উপদেশে আর ঈদ এই দুটি পদ উজ্জ আছে তার মানে এটি এই পূর্ব সূত্রে উপদেশে আর অনুনাসিক ঈদ থেকে উপদেশে এবং ঈদ এই পদ দুটি অনুবৃত্ত করা হয়েছে হ্যাঁ, হ্যাঁ। অনুবৃত্তি সহ সূত্র হয়েছে উপদেশে হল তাহলে কেন কেন বোন তুমি বলো হলান্তিয়াম সূত্র সূত্রের মধ্যেই কেন না পারিনি এইরকম বলতো যে উপদেশে আন্তিয়াম হল এই সমস্ত কিছু কেন কেন বলিনি সূত্রটাকে সংক্ষিপ্ত করার জন্য হ্যাঁ লাঘবার্থম লঘু করার জন্যে হ্যাঁ পানিনি সূত্র লঘু চায় লঘুত্তম চায় পানি চায় যে যত লঘু হতে পারে তো সেজন্য সেজন্যে উপদেশে আচরণাস্ক এর পরেই হলান্ত্যম রেখেছেন যার ফলে উপদেশে আর ইট না বললেও আমরা বুঝতে পারি যে হ্যাঁ মানে আলাপ আলাপের আলাপের মতো আচ্ছা, যেমন আমি বলেছিলাম শ্যাম বলছি যে আমি বাজারে যাচ্ছি আর রাম বলছি আমিও তো আলাপ শুনে আমরা বুঝতে পারি আমরা আমরা পূর্তি করতে পারি রূপাবন কি বুঝেছ এখন স্পষ্ট হয়ে গেছে কি হ্যাঁ স্যার বুঝেছি তো এখানে হ্যাঁ, আমি বলছি হ্যাঁ রূপাবন বলো বলো আমি শুনতে চাই বলছি পানি এখানে হলন্তম এই সূত্র করেছে করেছেন উপদেশে অন্তম হল ইত এই সূত্রের অনুবৃত্তি এখানে থাকছে কিন্তু উপদেশ এবং ইত এই দুটি পদ তিনি সূত্রে দেননি হলন্তম সূত্রে দেননি কারণ সূত্র সংক্ষিপ্ত করার জন্য ওকে বুঝেছ ঠিক আছে ভালো ভালো ওকে আমরা আমরা এগিয়ে যাব দেবাশিস ভাই আছো হ্যাঁ। আমি ওকে হ্যাঁ। গরিবন ওকে তাহলে ধৃতিবন পড়ো দৃতিবন পড়ো না বিভক্ত তুষ্মাহ না বিভক্ত তুষ্মাহ বিভক্ত্যাম তবর্গীয় বর্ণः सकारः मकारः च ইৎসঙ্গকः না ভবন্তি বিভক্তিতে তবর্গীয় বর্ণ সকার এবং মকার আর ইৎসঙ্গক হয় না বিভক্তিশ্চ ইত্যানেন সুপ্রত্যয়াः তিন প্রত্যয়াः চ সর্বে বিভক্তিসঙ্গকাः বিভক্তিশ্চ এই সূত্রের দ্বারা সুপ্রত্যয় তিন প্রত্যয় এই সবগুলি বিভক্তি সংগ্রহ হয় মানে তিন প্রত্যয় সুপ্রত্যয় এগুলো বিভক্তি বিভক্তি ওই সূত্রের দ্বারা ইদম সূত্রম হলন্তিয়াম এই সূত্রটি হলন্তম সূত্রের অপবাদ হ্যাঁ, ইদম সূত্রম বলতে নবিভক্ত এই সূত্রটি অলন্তম সূত্রের অপবাদ তুষ্টা स तेषाम् इतरेतरद्वन्द्वः स्मः তুশ্চ মানে তু তু বলতে এখানে ত বর্গ বোঝানো হয়েছে অর্থাৎ ত থ দ ধ দন্তন্য স এবং ম সকার এবং মকার তাদের ইতরেতর দ্বন্দ্ব সমাস হয়েছে দিয়ে হয়েছে তুষ্মাহা না অব্যয়া পদং আর ন হলো অব্যয় পদ বিভক্ত সপ্তম নিয়ন্ত্রম এবং বিভক্ত পদটি হলো সপ্তম নিয়ন্ত্রম তুষ্মাহা প্রথমান্তম তুষ্মাহা হলো প্রথমান্ত ত্রিপদম ইদম সূত্রম তিনটি পদ আছে সূত্রটিতে অনুবৃত্তি সংহিত সূত্রম উপদেশে বিভক্ত অন্ত্যহা হলহা তুষ্মাহা না ইতহা অর্থাৎ উপদেশ বিভক্তিতে অন্তহল হয় না হ্যাঁ, বলো কি দিয়ে পেঁয়াজ নেই শোনা যাচ্ছে না আবার আবার বলো ওকে হ্যাঁ জীবন হ্যাঁ উপদেশ উপদেশ বিভক্তিতে অন্ত হয় তৃষ্ণা হয় ওকে তো মানে এ হলন্তিয়াম হলন্তিয়াম যেমন দু পঞ্চাশ দু পঞ্চাশ তুমি বলো জীবন দু পঞ্চাশ এখানে হলান্তিম কোথায় কাজ করবে মানে হলন্তম সকাল সকাল হ্যাঁ সকাল সকাল দু পঞ্চাশের শেষে স আছে সেটা হল বর্ণ শেষে হল বর্ণ হলন্তিম দ্বারা এর ইট সংজ্ঞা হবে কিন্তু না বিভক্ত তুস্মাহ মানে এটা সুপ্রত্যয়ः तिङ् प्रत्ययः এতে সর্বে বিভক্তি সংজ্ঞকাः তাহলে যে কোনো সুপ্রত্যয় অথবা তিং প্রত্যয় সুপ অথবা তিং শেষে শেষে তথা তথা না অথবা স অথবা ম হলে হলেও এর ইৎসংজ্ঞা হবে না পরে আমরা উদাহরণগুলো আমরা দেখব হ্যাঁ যে কোনো সুপ অথবা তিং সুপ মানে যে কোনো নাম শব্দ দেবः দেবো দেবাः দেবম দেবো দেবান ইত্যাদি রূপানি এর শেষে যে সুপ্রত্যয় এর শেষে তথা তথা না অথবা সা অথবা মা থাকলে ও এর সংজ্ঞা হবে না এই রকম गच्छति गच्छतः गच्छन्ति तिङ् प्रत्यये শেষে যে তিং এর শেষে তথা তথা না স অথবা মা থাকলেও উপদেশ অবস্থায় এর এই এই সমস্ত কিছু কিন্তু হবে না ইৎসংজ্ঞা ইৎসংজ্ঞা হবে না ঠিক আছে তারপরে প্লাস ভাই পড়ো আদি ঋতু হ্যালো স্যার এটা উচ্চারণটা আদি আদি आदिर् ईटु आतिर् इय इय च च च इय आदिर् डवः उपदेशस्य आदौ उपदेश आदिके इति त्रिषु एकः वर्णसमूहः अस्ति उपदेश आदिके इ টু মানে টবর্গ টবর্গকে বোঝাচ্ছে স্যার এটা না না এখানে না সাধারণত না এটা টবর্গ না এটা বর্ণসমূহ নাম ই টু ডু যেটা লেখা আছে সেটা এটা এটা প্রতিনিধি নয় টু মানে টবর্গের প্রতিনিধি প্রতিনিধি নয় শুধু ইয়া ই একসঙ্গে থাকলে টা উ একসঙ্গে থাকলে ডা উ একসঙ্গে থাকলে এই বর্ণসমূহ মানে ই অথবা টু অথবা ডু এর সংজ্ঞা হয় इति त्रिषु एकः वर्णसमूहः अस्ति चेत् तस्य इत् संज्ञा भवति মানে উপদেশে আদিতে ই টু ডু এই তিন প্রকার বর্ণ থাকলে তার ইৎসংজ্ঞা হয় ই টু ডু এতে নিবন্ধাः धातुषु एव भवन्ति भवन्ति अतः इदं सूत्रं वस्तुतः धातूनां कृते যে ই টু ডু এই নিবন্ধা নিবন্ধা ধাতুগুলি মধ্যে ধাতুষু এব ভবন্তি এই ধাতুগুলির মধ্যে হয় অতঃ ইদম সূত্রম বস্তুতঃ ধাতুনাম কৃতে এই সূত্রগুলি বস্তুত ধাতুদের ক্ষেত্রে হয় না কৃতি কৃতি মানে কৃতি মানে কি কৃতি মানে কি জন্যে আচ্ছা। শব্দটি ধাতু নাম কৃতে মানে ধাতু ধাতুদের আচ্ছা। তারপর হচ্ছে ই চ টু চ চ তেষাম ইতরেতর इ टु डु बहुवचने इ टु डवः गुरुशब्दः इव चेत् মানে এটা সমাস এটা সমাস মানে হ্যাঁ আমি আমি বলছি যে এখান পর্যন্ত তুমি অর্থ প্রসঙ্গে বলেছিলে उपदेशस्य आदौ ईटु डु इति त्रिषु एकः वर्णसमूहः अस्ति चेत् तस्य इत् संज्ञा भवति सूत्र अर्थ ईटु डु एते निबन्धाः धातुषु एव भवन्ति বলে ইদম সূত্রম বস্তুতः ধাতুনাং কৃতে যদিও যদিও লেখা আছে যে প্রথম চারটি সূত্র সবার জন্য ধাতুর জন্যে প্রত্যয়ের জন্য আদেশ জন্য আগম জন্য কিন্তু আসলে ই টু ডু ই বা টু বা ডু শুধু ধাতু আরম্ভে মানে আদি আদি ধাতুর আরম্ভে শুধু ই টু ডু শুধু ধাতুর ধাতুর আরম্ভে পাওয়া যায় মানে আদেশের আরম্ভে আগমের আরম্ভে অথবা এই প্রত্যয় আরম্ভে শুরুতে পাওয়া যায় না তো শুধু ব্যবহারে শুধু ধাতুগুলোর জন্য এই সূত্র হয় তো ই টু ডু তো এখন পরের বাক্যটা কিন্তু সমাসের বিগ্রহ বাক্য মানে ই টু ডবাহা সূত্রে আদিহি আদি আদির মানে আদিহি ইটু ডবাহ ইটু ডবাহা সমাস तो विग्रहवाक्यं किल किल लेखा अस्ति च डु च डु च तेषाम् इतरद्वन्द्वः यिटु डु हम्म। द्वन्द्वसमासः बहुवचने बहुवचने गुरुशब्द आदि आदि प्रथमान्तं माने गुरुशब्दः एव माने कि মানে এটা গুরু শব্দের মতো মানে কি কেমন বলা বলা হয়ে গেছে এখানে গুরু শব্দের মতো কেন কেন কেন গুরু শব্দের মতো এখানে শেষে উকার আছে বলে এটা গুরু শব্দের মতো টু ডু হ্যাঁ মানে হ্যাঁ উকার আন্ত শব্দ আর আছে গুরু শব্দ আছে কি হয় দ্বিপদমিদম সূত্রম যে আদিতে মানে আদি প্রথমান্তম আদিতে প্রথম বিভক্তি ই টু ডু ই টু ডবাহ প্রথমান্তম দ্বিপদমিদম সূত্রম सूत्रे दुटु पद আছে আদিহি হ্যাঁ তার বলছে আদিহি ইতি আদিহি ইতি ইট আহ, মানে আদি বর্ণের ইট হয় ইতি সব বহু বহুত্বে বহুত্বে একবচনম এটা বুঝলাম না একটু বলে দিই आदिः एत् आदिः इति एत् इति च बहुव बहुत्वे एकवचनम् आदिः इति एत् इति च बहुत्वे एकवचनम् মানে উম, এখানে আদি শব্দः तत्र पश्यतु अनुवृत्तिसहितसूत्रम् उपदेशे धातोः आदयः इटुरवः इतः মানে কি এখানে বিশেষণ বিশেষ ভাবः বিশেষণ বিশেষ ভাব জান ভাব জানো mani uh, uh, uh, એક શ્લોક રોય છે यल्लिङ्गं यद्वचनं या च विभक्तिः विशेषस्य तल्लिङ्गं तद्वचनं सा च विभक्तिः विशेषणस्यापि सुनेचो हाँ। यद् यद् यद्लिङ्गं यद्वचनं या च विभक्तिः विशेषस्य तद्लिङ्गं तद्वचनं सा च विभक्तिः विशेषणस्य अपि नाम माने सुन्दरः बालकः गच्छति किन्तु बालकाः बहुवचने अस्ति चेत् किं कुर्मः वाक्यं वदतु पलाश् भाई सुन्दरः बालकः गच्छति किन्तु बहुवचने कुर्मः बहुवचने वदतु बालकाः बालकाः वाक्य আমি আমি एक বাক্য আমি বলেছি সুন্দরः বালকः গচ্ছতি বহুবচনে बालकाः गच्छन्ति না স্পষ্টরূপে তো আমি আমি আবার বলো সুন্দর সুন্দরः বালকাः গচ্ছন্তি এরকম वा এবং না ঠিক নয় তুমি ভুল করছো মানে ওটা সুন্দর হবে তাই তো হ্যাঁ এটা মূল বিষয় এটা আমি এক বয়স পর্যন্ত ওরা তো এরকম পুরাণ কিরকম সংস্কৃতি বিভাগ ওখানে আছে এটা আশ্চর্য ব্যাপার এরকম বিষয় হয় আছে আসেনি হ্যাঁ স্যার এসেছিল হ্যাঁ মনে পড়েছে সুন্দর সুন্দরাহ বালকাহ গচ্ছন্তি যেটা হবে কারণ যেহেতু বালকের এটা বিশেষণ হ্যাঁ মানে এটা প্রথমে প্রথমে দিনের ব্যাপার আমার আশ্চর্য ওখানে কি কিরকম পাঠ হয় এটা <laughs> কি বলবো এটা বালক আহা গচ্ছন্তি একবচনে সুন্দর বালকः গচ্ছতি বহুবচনে সুন্দরাহ আহা গচ্ছন্তি দ্বিবচনে করো আচ্ছা, সুন্দরও বালকও ঠিক আছে বুঝেছ হ্যাঁ তো এখানে এখানে এই বাক্যতে ইটু ডাবাহা বহুবচনে আছে দেখছো হ্যাঁ বহুবচনে কিন্তু সূত্রে কি আছে কি সূত্রে কি আছে আদি হি মানে সন্ধি করে আদি কিন্তু আদি হি ইটু ডাবাহা তো ইটু ডাবাহা বিশেষ্য বহুবচনে আর বিশেষণ আদি একবচনে হ্যাঁ। তো কেমন করে হবে सुन्दराः बालकाः एर्मोतो आदयः ईटुडवः आदिशब्द ईकारः मुनिशब्दः मुनिः मुनिमुनयः बहुवचने मुनयः तो आदयः आदिशब्द ईकारान्तस्य मुनि मुनिशब्दमुतो तो आदयः ईटुडवः इति होतो हौचित् छिलो आदयः ईटुडवः किन्तु लाघवार्थम् एकवचने कृतमस्ति लाघवार्थं সংক্ষেপে কোরা জন্য তো সেই জন্য উপদেশে দাতো হো আদয়হ নামি আমি আমি সম্পূর্ণ বিটি একানি উপদেশে দাতো হো আদয়হ ইতু দরাহ ইতাহ ইত ইত তকানা শব্দ বহুবচনে ইতাহ হবে যাবে অনুবিতি অনুবিতি রূপে ইত এসে যাবে উপদেশে উপর থেকে উপদেশে এসে যাবে আর धातोः এসে যাবে আর ইতः এসে যাবে উপর থেকে আর ইটু আদি ইটু ব্যবহা মূলে আছে তাহলে সেজন্য লেখা আছে আদিহি এত আদিহি ইতি ইত ইতি চা বহুত্বে একবচনম মানে বহুত্বার্থে একবচনম পানিহি এক একবচন একবচনে দিয়ে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আসলে বহুবচনে আমাদের বুঝতে হবে বোঝা যাবে বুঝেছ আচ্ছা, আচ্ছা। আমি কি বলেছি যে পানিনি আদি মানে এই শব্দটা যেহেতু একবচনে কিন্তু আমাদের বুঝতে হবে এটা বহু বচনে আছে হ্যাঁ আর এই এত এত মানে অনুবৃত্তি রূপে এত উপর থেকে উপদেশে আচনাসিকা এত এত এই সূত্র সূত্র থেকে এত আসছে ওখানে এক একবচনে ছিল হ্যাঁ কিন্তু এখানে আর এখানে বহুবচনে এখানে বহু বহুবচন ইতহ হয়ে গেছে হ্যাঁ ওকে ঠিক আছে ওকে খুবই ভালো হ্যাঁ। তাহলে একটু এগিয়ে যাবো এখন ধৃতিবন পড়ো सः प्रत्यय प्रत्ययस्य इत्यस्मिन् आदिर्नीटूडवः इत्यस्मात् आदिः उपदेश आचरणासिके এর আগে এর আগে কিছু নেই ওটা তো পড়লো না আদি আগে দেওয়া মানে তুমি আমি কিছু মানে প্রায় এক মাস আগে মানে পনেরো দিন আগে কিছু আর আমি রেখেছি এখানে তোমার সঙ্গে তোমার সাথে নেই ওকে পরে আমি আমরা দেখব মানে হ্যাঁ। মানে মানে তুমি প্রিন্ট করেছো নাকি হ্যাঁ, ও হো হো হো আগে থেকে ওকে হ্যাঁ, হ্যাঁ বলুন না আমি আমি বলছি যে আদি ইউটিউব দেওয়া এরপরে আমি কিছু আর যোগ করেছি আর লিখেছি ইয়ের সংজ্ঞা বাচ্যা এক বার্তিকম আছে বার্তিকম পরে আমরা দেখবো তাহলে মানে চারটি সূত্র আছে চারটি সূত্র আমরা দেখেছি এখন उपदेशे जननाशक इत् हलन्त्यं न विभक्तौ टु स्मः आति आद्य इटुडवः हम्म। चाटिसूत्र होय् धातुषु प्रत्ययेषु आदेशेषु आगमेषु तापुरे वास् आसुले एक वार्तिकमाचे माने पाणिनि दारा देवा एक माझे माझे टिप्पणी करे কাটিয়ায়ন কাটিয়ায়ন নাম নাম শুনেছ কাটিয়ায়ন তো কাটিয়ায়নের এখানে এক ভার্টিক দিয়েছেন ইরা ইট সংজ্ঞা ওয়াচ্যা এখানে লেখা আছে এক ভার্টিকম আছে ধাতোः इत्यस्य शब्दसमुदायस्य इत् संज्ञा भवति धातोः इत्यस्य ईर् इत्यस्य शब्दसमुदायस्य इत् संज्ञा भवति কারণ কিছু কিছু এরকম ধাতু আছে ছিদ ছিদ ধাতু দৃশ ধাতু নিজ ধাতু কিছু কিছু ধাতু আছে পরে তুমি ইন্টারনেটে দেখো আমি আমি রেখেছি এই পাঠে আমি রেখেছি এখানে লেখা লেখা আছে ছিদির ইত্যাদিষু ধাতুষু ইরः ইৎসংজ্ঞা ভবতি भिदिर् भिद् छिदिर् छिद् दृशिर् दृश् মানে দৃশ ধাতু पश्यति दृश् धातु উপদেশ অবস্থায়াম দৃশির এখানে ইকার রেফ একসঙ্গে একসঙ্গে ওয়ার্তিক দ্বারা একসঙ্গে হয় নিজের নিজ ইউজির ইউজ युजिर् युज् इषुचिर् सुच् ध्येयं यत् इकारस्य रेफस्य च भिन्नरीत्या संज्ञा न करणीया এটা লঘু বিষয় মানে কিছু এক বিশিষ্ট সূত্র রয়েছে নেটি এই সূত্রের জন্য এটা করেছি করা হয় গেল ওকে আর তারপরে ত্রিনি সূত্রানি অবশিষ্ট বাকি আছে যে এটা শুধু প্রত্যয়ে ধাতুর জন্য হয় না রূপাবন একবার পরেও পরের সূত্র সাহা প্রত্যয় রূপাবন আছ সহ প্রত্যয় প্রত্যয় प्रत्ययस्य आदौ सकारः अस्ति चेत् तस्य इत्संज्ञा भवति প্রত্যয়ের আদিতে যে মূর্ধন্য সকার থাকে তার ইৎসংজ্ঞা হয় সহ প্রথমান্তম প্রত্যয়স্য ষষ্ঠান্তম দ্বিপদম ইদম সূত্রম অনুবৃত্তি অনুবৃত্তি সহিত সূত্রম উপদেশে প্রত্যয়স্য আদি সহ ইত অর্থটা কি মানে উপদেশে বিদ্যমান আদি মধ্যম সয়ের ঈদ সঙ্গে হয় উপদেশে বিদ্যমান প্রত্যয় এর এর আদিতে আদেশ উপদেশে উপদেশে বিদ্যমান প্রত্যয় এর আদিতে শুরুতে সকার থাকলে এর সংজ্ঞা হবে ঠিক আছে বুঝেছো তো ওকে তারপরে ছুটু ছুটু দৃষ্টিকোণ বলো দৃষ্টিকোণ আছো चुटु प्रत्ययस्य आदौ प्रवर्गीयः तथा अथवा तवर्गीयः तथा वर्णः भवति चेत् तस्य वर्णस्य इत्संज्ञा भवति অর্থাৎ প্রত্যয়ের আদিতে চ বর্গীয় বর্ণ অথবা ট বর্গীয় বর্ণ যদি থাকে তাহলে সেই বর্ণের সংজ্ঞা হয় তুচ্চ তুচ্চ তয়োহ ইতারিতর বন্ধন চু এবং টু এই দুটির ইতরিতর দ্বন্দ্ব হয়েছে চুতু দ্বিবচনে গুরু শব্দ ইব চ্যুতু এটি দ্বিবচনে প্রয়োগ করা হয়েছে গুরু শব্দের মতন যেমন গুরু গুরু গুরবহ গুরু শব্দ হয় বা সাধু সাধু সাধবহ এখানে ওরকম দ্বিবচনে চুটু চুটু চুটু চ্যুতুবহ দ্বিবচনে চ্যুতু প্রয়োগ করা হয়েছে দীর্ঘ উচ্চারণ করো না চ্যুতু হ্যাঁ ঠিক ঠিক <laughs> চুটু প্রথমান্তম একপদম ইদম সূত্রম চুটু এটা হলো প্রথমান্ত পদ আর সূত্রটি হলো এক পদের বচন বিপরিণামম ক্রিয়াতে মানে স্যার বচন বিপরিণামম वचन विपरिणाम মানে এখানে वचनं वचनं नाम एकवचनं द्विवचनं बहुवचनं এখানে অনুভূতির জন্য যা যে শব্দ একবচনে ছিল এখানে বচন পরিবর্তন কৃত্বা দ্বিবচনম হয় অনুবৃত্তি সহিতম দেখো সহিত ওখানে হয়ে গেল উপদেশে প্রত্যয়স্য আদি অর্থাৎ উপদেশে উপদেশ প্রত্যয়ে আদি চুটু ইত হয় এখানে আদি এটা এটাই বিবচন এটা যেহেতু চুটি এটা হলো বিশেষণ আদি তাই এটাই বিবচনে প্রয়োগ হয়েছে মানে প্রতি প্রতি এরকম আদি আদি আদায় তো আদি বিবচনে প্রয়োগ করা হয়েছে আর আর ইট এটাই বিবচনে প্রয়োগ করা হয়েছে ইটাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বুঝি হ্যাঁ, খুবই ভালো उपदेशे प्रत्ययस्य आदि छुटु इतौ इति अस्ति সেজন্যে वचनपरिणामं वचनपरिमा परिणामं माने আমরা विशेषणविशेषभावस्य पालनं कृत्वा यत्र आवश्यकं तत्र वचनपरिवर्तनम् আমরা করি হ্যাঁ ওকে আর শেষে শেষে তাড়াতাড়ি হ্যাঁ ধৃতিবন তুমি এটা শেষের সূত্র পড়ো রসাকতার দিতে रसत्वतद्धिते प्रत्ययस्य आदौ लकारः सकारः कवर्ग्यः कख गघङ च वर्णः अस्ति चेत् तस्य इत्संज्ञा भवति किन्तु तद्धितप्रत्यये न আচ্ছা প্রত্যয়ের আদিতে লকার সকার অবর্গীয় বর্ণ এবং চ বর্ণ যদি থাকে তাহলে তার ইৎসংজ্ঞা হয় কিন্তু তদ্ধিত প্রত্যয়ে হয় না প্রত্যয়ের আদিতে থাকতে হবে এগুলো কিন্তু তদ্ধিত প্রত্যয় নয় লস্চ ষষ্ঠ কুশ্চ তেষাং সমাহার দ্বন্দ্ব লসকু ল স এবং কু এদের সমাহার দ্বন্দ্ব হয়েছে এ হচ্ছে ল স কু না তদ্ধিতম অতদ্ধিতাম নন তৎপুরুষ এবারে অতদ্ধিত এটা সমাস হলো ন তদ্ধিতাম এটা নন তৎপুরুষ সমাস হয়েছে তসমিন অতদ্ধিতে মানে এটা কারণে হয়েছে লসাকু প্রথমান্তম লসাকু এখানে হলো প্রথমান্তম অতদ্ধিতে হলো সপ্তমী আনতাম আর দ্বিপদ নিদম সূত্রম এই সূত্রটি দ্বিপদের অনুবৃত্তি সহিত সূত্রাম উপদেশে প্রত্যয় আদি লসাকু ইত অতর্ধিতে অর্থাৎ অনুবৃত্তি সহসূত্র হলো উপদেশে প্রত্যয়ের আদি লসাকু ইত হয় কিন্তু তর্ধিতে হয় না হ্যাঁ খুবই ভালো এই এই রকম বিষয়ে আর শেষে এক সূত্র আছে নিচে আছে তাস্য লোপহা মানে যার ইৎসংজ্ঞা হয়ে গেছে তার লোপ হয় বাস এরকম পাঠ ঠিক আছে খুবই ভালো হয়ে গেছে শেষ হয়ে গেছে আর পরের সপ্তাহে আমরা অভ্যাস করব পরে অভ্যাস রয়েছে ঠিক আছে যে কোনো জিজ্ঞেস ওকে খুবই ভালো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো স্যার বলছি ওই আদিলিপি দেওয়া ওটা তো করলাম হ্যালো হ্যাঁ বলো আদিলিপি হ্যাঁ, দেওয়া হ্যাঁ। তো আদিলিপি টু দেওয়া এটাতে তো করলাম যে ই টু আর ডি মানে ট বর্গ আর ড বর্গ টু ডি বলতে বোঝাচ্ছে না না না না না না না বর্গ নয় না আচ্ছা এখানে ট আর ডি বোঝাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে ই টু ডু বর্ণ সমূহ শুধু এটা বর্ণ এটা বর্গ প্রতিনিধি নয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবারে বুঝে গেছি ওই তাহলে ভাবছিলাম যে দুটো চাষ ওখানে দু কি করে উকারটা উপদেশ হচ্ছে না এবারে ঠিক আছে বুঝে গেছি হ্যাঁ ই টু ডু মাঝে মাঝে ধাতু শুরুতে এরকম পাওয়া যায় ই অথবা টু অথবা ডু ঠিক আছে ওকে আচ্ছা, সময় হয়ে গেছে তাহলে ভালো থাকো নমস্কার ধন্যবাদ নমস্কার